দিলে ইয়ে না ঠিক থাকলে খালি ইবাদত করে ইবাদত উঠবে না এমন বুদ্ধিমান না বুকা আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা এটা হইল বুকা আমার নবী সাহাবা একেরাম বুকা নয় وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون এদেরকে যখন বলা হয় তাদের ইমানের মতো ইমান আনো আমার নবী সাহাবাই কেরামের ইমানের মতো ইমান তারা আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা মেহরবানি করে একটু বলবেন দুনিয়াদারির ব্যাপারে যে হুশিয়ার সে প্রকৃত বুদ্ধিমান না পরকালের ব্যাপারে যে হুশিয়ার সে প্রকৃত বুদ্ধিমান সাহাবায় আর মুনাফিক এই দুই দলের মধ্যে পরকালের ব্যাপারে কে আর মুনাফিক পরকালের ব্যাপারে কেন আল্লাহ এরা পরকালের ব্যাপারে কেন Thank you. مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الله মুনাফিকা পরকালের ব্যাপারে কেমন বুকার বুকার আল্লাহ এখানে উল্লেখ করে বলেছে যখন মমিনের কাছে আয় আইয়া মস্কারি করে দিলে দিলে মস্কারি আর বাহ্যিক ভাবে বুঝা হয় আমরা তোমরা বলে মনে মনে করো একটা চোখ আমি দিলাম তোমার তোমাদের কাছে কি আমি তোমরা দলে আর আমার বিশ্বাস করে তো আমি তো মনে মনে জানি আমি তোমরা দলে না কিন্তু তোমরা আমাকে চিন্তা করছো আল্লাহ নিজে সাজাইছিল বোকা যতই বাচ্চারি মুমিন হলতের সাথে করে অতই আল্লাহ তাদের সুযোগ দিন মনে করে যে আমরা জিতছি বাচ্চারি করতে করতে করতে করতে হঠাৎ একদিন মরি যায় আর আল্লাহর গজবের চিকিৎসার হাতে ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে বুধ পায় যে আমি দিচ্ছি না আমি চরম ভাবে চলা যাইছি বুদ্ধিমান হইল না বুকা আরেকটা বুকানের ঘরে তৈরি শেষ পর্যন্ত খুব বিরাটের হয়ে যায় আরেকদিন দেখি الله يستهزئ بهم ويمدهم في طغيانهم আল্লাহ ততই তারা সুযোগ দান করে মনে করে এইভাবে দুটাবাজি হয়ে আমরা শিরোহান যাইব হঠাৎ যেদিন মৌতের হাতে ধরা পড়িয়া যায় সঙ্গে সঙ্গে তাদের এই স্বপ্ন এই কল্পনা দুইশাপ হইয়া যায় আর পঞ্চায়েতের পুল পরিবর্তন মুমিনদের সেরা জন্ম নিয়ে আমি দেখি আর মুমিনদের সাথে সাথে পঞ্চিরাতে বলে উঠে কিন্তু মুমিনরা যখন দ্রুত গতিতে পার হইয়া যাবে ব্যস্তের মুখে মুখে আপনি ইমানের দাবি অন্তর হবে না এ কারণে দেখে আলু কিন্তু পার হওয়ার মতো পাওয়ার নাই তখন ডাক দেওয়ার কিন্তু মুমিন ভাই হল আমরাও তো দিন এক তোমরা লগে আসলাম একটু আমরা লগে না ওনারা নেই ওরা বলবো তোমরা নিজে আরেকজন আগে হেরাটার থেকে আনো বাকি আনো হেরাটার মনে হবো আশাই যদি এইরকম বাক্তিওয়ালা আরেকজন দিতে আসে آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون মুনাফিকদের এদেরকে যখন বলা হয় আমার নবী সাহাবা একেবারে ইমানের মতো ইমানানো তাদের ইমানের মতো ইমানের দূরের কথা আরো তারা বুকা আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন আমার নবী সাহাবিগণ বুকা আমার নবী সাহাবিগণ সমস্ত জগৎবাসীর মধ্যে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান আর এই দুনিয়ার মধ্যে যত বুকা আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বুকা হইল মোনাফিকের أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين হাতকে বিক্রি করে দিয়েছে আর গুমরাহিকে খরিদ করে নিয়েছে হেদায়ত থাকছে আর গুমরাহি যাচ্ছে আল্লাহ বলেন এই যে একটা খারবারেরা হল হেদায়তের পথ ছাড়লো আর গুমরাহির পথ যে ধরল এই খারবারের মাঝে এরা ক্ষতিগ্রস্ত হইল লোকসান গেল তাদের কারবার তাদের ফেজারত তাদের ব্যবসা বিফল হইল তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হইল এই ব্যাপারে উন্নয়ন আল্লাহ ফকরাবুল আলমিন পরিষ্কার বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনটাই একটা ব্যবসা দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইছেন এই ব্যবসার জন্য হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম ফরমান আর দুনিয়া মাদ্রা আতুলা আতিরা দুনিয়া হল পরকালের কৃষিক্ষেত্র হাদিসে বলা হয়েছে দুনিয়া পরকালের গৃহস্থি কোরআনের আয়াতে বলা হয়েছে দুনিয়া পরকালে লাভবান হওয়ার ব্যবসা ব্যবসা কি লাগান প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে আল্লাহ একটা নির্ধারিত জীবন দিয়া দিচ্ছেন এই জীবনটা হইল তার পুঁজি যে জীবন দিয়া দিচ্ছেন এই জীবনটা তার পুঁজি আগে আগে আল্লাহ এবার উদ্বন্দী করার মাধ্যমে জান্নাতের যুদ্ধটা প্রমাণ দিতে হবে যে ব্যক্তি দুনিয়ার এই জীবন পুঁজি ফুরাইবার আগে আগে মেয়ে কামল করিয়া আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার মতো প্রমাণ দিল তার সীমিত সময়ের বুঝি গেল অসীম জীবনের জান্নার পাইল বুঝি গেল অসীম না বুঝি গেল সীমিত দুনিয়ার প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবন অসীম না সীমিত পুঁজি তো পুঁজি অসীম গেল না পুঁজি সীমিত গেল পুঁজি গেল সীমিত আর এই সীমিত পুঁজির বিনিময়ে এবার ছেড়ে যে জান্নাত পেল এই জান্নাতের মেয়ে আর সীমিত না অসীম পুঁজি গেল সীমিত মুনাফা পাইল অসীম এই ব্যবসায়ীরা লাভবান এই ব্যবসায়ীরা লাভবান আর যাদের পুঁজিও গেল মুনাফা হয়ে গেল মুনাফিকের দুনিয়ার জীবন শেষ হইব নি একদিন যেদিন শেষ হইব এই দিন কিনা গেল পুঁজি গেল শেষ হইবার আগে আগে যে হেদায়তের পথে আইল না মুনাফা হইল পুঁজিও গেল মুনাফা হইল না লাভবান না ক্ষতিগ্রস্ত আল্লাহ أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم দুনিয়ার জীবন পুঁজি ফুরাইয়া গেল হেদায়তের পথে আসলো না পুঁজি গেল কিন্তু মুনাফা পাইল না এদের মতো হতলাগা এদের মতো পুরা এদের মতো নির্দিষ্ট এদের মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে আর কোন মানুষ হইতে পারে এই সমস্ত মুনাফিকদের মধ্যে অন্যদিন আমি বলেছি এই সমস্ত মুনাফিকদের মধ্যে যারা আকিদাগত মুনাফিক এদের ব্যাপারে এখানে আলোচনা করছে আকিদাগত মুনাফিক তাদেরকেই বলা হয় যারা অঞ্চলকে মুসলমান হওয়ার দাবি করে কিন্তু অন্তর দিয়া ইসলামের কোন না কোন বিধানকে অস্বীকার করে অবিশ্বাস করে কি আকিদাগত মুনাফিক বলা হয় আকিদাগত মুনাফিক চিরকালের জন্য জাহান নামে যাবে এই আকিদাগত মুনাফিক আবার দুই শ্রেণীতে বিভক্ত ছিল মোহাম্মদ রসুল্লাহের জমানায় এক শ্রেণীর আকিদাগত মুনাফিক ছিল এরা ইসলামের সত্যতা বুঝতে পেরে দুনিয়ার তুচ্ছ সত্যের লোভে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করত না মুখে মুখে মুসলমান হিসাবে পরিচয় দিত যেন এক শ্রেণীর আকিদাগত মুনাফিক আর এক শ্রেণীর আকিদাগত মুনাফিক ছিল তারা ইসলামের সত্যটা মোটামুটি বুঝতে পারিয়া ইতস্তত করতে ছিল ইসলাম গ্রহণ করবে কিনা করবে কিনা এমত অবস্থায় একটা স্বার্থের পালা আসলো আর ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত আর নিতে পারলো না দুদুল্যমান অবস্থায় এরা হল দ্বিতীয় শ্রেণীর আকিদাগত মুনাফিক দুরু শ্রেণীর আকিদাগত মুনাফিকের পরিচয় আল্লাহ ফাকরাবুল আলমিন দুইটা উদাহরণের মাধ্যমে পরবর্তী আয়াতগুলিতে ব্যক্ত করেছেন আল্লাহ বলেন مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم ذهب الله بنورهم وتركهم في ظلمات صم بكم عمي فهم لا يرجعون যারা ইসলামের সত্যতা পুরাপুরি বুঝতে পেরেছে জেনে শুনেই বুঝে শুনেই দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করে দুটোবাজির পথ অবলম্বন করেছে মৌখিকভাবে মুসলমান দাবি করার মাধ্যমে আল্লাহ বলেন এদের উদাহরণ ওই লোকের মতো যে লোকের কাছে আগুন প্রজ্বলিত করা অন্ধকার কোথাও আগুন জ্বালাইলে আগুনের আশপাশ আলোকিত হয় কিনা তেমনি ভাবে এই মুনাফিদের কাছে ইসলামের সত্যতা প্রমাণ করা হইল তার কাছে ইসলাম আলোকিত হইল এরপর করল কি وتركهم في ظلمات لا يبصرون হঠাৎ করে যদি এই আলো নিভে যায় তাহলে আর আলো গ্রহণ করার সুযোগ বাকি থাকেনি যখন তার কাছে আগুন জ্বালানো হইল তার আশপাশ আলোকিত হইল হঠাৎ করে আলো যখন নিবে দেওয়া হইল যতক্ষণ পর্যন্ত আলো প্রজ্বলিত ছিল ততক্ষণ পর্যন্ত তার সামনে অগ্রসর হওয়ার সুযোগ ছিল যখন নিবে দেওয়া হইল তখন আর সামনে অগ্রসর হওয়ার সুযোগ বাকি রইল না এই প্রথম শ্রেণীর মুনাফিকেরা যারা ইসলামের সত্যটা উপলব্ধি করা সত্ত্বেও দুনিয়ার তুচ্ছ সত্যের কারণে তারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করে দোকানাদির পথ অবলম্বন করল এরপরে আল্লাহ তাকরাবুল আলমিন তাদেরকে ইসলামের সত্যতা উপলব্ধি করার মতো যোগ্যতা বিনষ্ট করে দিয়ে আলু না মিলে গেল আল্লাহ তাকরাবুল আলমিন বলে وتركهم في ظلمات لا বাতি জ্বালাইবার আগে কিছু কিছু দেখা যায় বাতি জ্বালাইয়া হঠাৎ নিবাইয়া দিলে আর কিছুও দেখা যায় এই অবস্থাটা কি আপনারা উপলব্ধি করছেন বলো অন্ধকারও বাতি জ্বালাইবার আগে কিছু কিছু দেখা যায় বাতি জ্বালাইয়া যদি হঠাৎ নিবিয়া যায় তখন আর কিছুও দেখা যায় এদের কারণে যখন ইসলামের সত্যতা প্রমাণিত হয়েছিল গ্রহণ করার পরিপূর্ণ সুযোগ ছিল যখন এরা ইসলামকে সরলভাবে গ্রহণ না করিয়া যারা অজ্ঞতা অবলম্বন করল তখন থেকে আল্লাহ এদেরকে ইসলামের সত্যতা বুঝার মতো যোগ্যতা নষ্ট করে দিলেন হ্যাঁ। আগের মতো অন্ধকার রইল না আগের চেয়ে অনেক বেশি অন্ধকারে নিমজ্জিত হইল যখন এদের অবস্থা হইল সুমন বুকমন অনিয়ন ভাবন্লা আছে এখন খান আছে কিন্তু এই খান দিয়া ইসলামের যত কথাই শুনে আর কোনটা বুঝেন মুখ আছে কিন্তু ইসলামের পক্ষে কথা করার মতো যোগ্যতা আসার না লক্ষ্য আছে কিন্তু ইসলামের নিদর্শন দেখার মতো আর যোগ্যতা কার নেই আল্লাহ আলম বলেন এরা যে এই অন্ধকার থেকে আবার ইসলামের আলোর দিকে ফিরে আসবে এমনটা আশা করা যায় না এদের এই মুমিনদের সাথে কুচক্রান্তের কারণে এদের ইসলামের সত্যতা পরবর্তীতে আবারও বুঝবার আবারও গ্রহণ করার যোগ্যতা এদের বিনষ্ট করে দেওয়া হচ্ছে এই গেল এক শ্রেণীর মুনাফিক মুনাফিকদের কথা এক শ্রেণীর মুনাফিক যারা দুদিন লোকের অবস্থায় আছে ইসলামের সত্যটা যখন কিছু কিছু বুঝতে পারে তখন গ্রহণ করার মতো কল্পনা জল্পনা করে আবার যখন স্বার্থের সম্মুখীন হইয়া যায় আবার মুনাফিকির পথ অবলম্বন করিয়া ফেলে এদের উদাহরণ দিতে আল্লাহ সামনে রাখে